হতাশার কালো মেঘে সরিয়ে আলোর প্রদীপ জালি আমরাই অশুভ ছায়ায় ঢাকা জীবনে ফুলের বেশাতি করি আমরাই হতাশার কালো মেঘে সরিয়ে আলোর প্রদীপ জালি আমরাই অশুভ ছায়ায় ঢাকা জীবনে ফুলের বেশাতি করি আমরাই সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন আজাদি কাননের সুরভিত ফুল মোরা সত্য ন্যায়ের করি কলরা কলরা মাধুরী দিয়ে ভগ্ন হৃদয়ে তুলি চেতনার ঝড় বজ্র কঠিন স্বরে হকে রাজানে কাটে মিথ্যার ঘোর জিকিরুল্লার ধ্বনি গাফেল হৃদয়ে পুষি মোহন মায়ায় মুক্তির জয় গানে সবাইকে জড় করি এক মোহনায় জীবন গড়া মানুষের তরে ভালোবাসা বিলাবো গাইব না বিষাদের গীত সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানি উঠে আলোড়ন সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে উঠে আলোড়ন আজাদি মিছিলের কণ্ঠ যোদ্ধা মোরা সত্য ন্যায়ের করি কলরা আজ যেন শোনা যায় রক্তে আগুন জ্বালা বিপ্লবী সেই চেনা সু কি হবে লেখালেখি কলম বাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা আজও যেন শোনা যায় রক্তে আগুন জ্বলা বিপ্লবী সেই চেনা সুর বুকের পাজরে ধরে তোমার স্বপ্ন ধারা এসেছি এতটা দু সততা আদর্শের দিন বদলের মোরা স্বপ্ন চাষি যেখানেই হাহাকার নিপীড়িত চিৎকার সেখানে আছি সেখানে আছি সুস্থ সংস্কৃতি আলোর মশাল জালি ইমানি ছোয়ায় কণ্ঠে কণ্ঠে তুলি স্বদেশের ভালোবাসা গর্ব গাথায় আগামী দিনের স্বপ্ন আশা আমরাই করব পূরণ হারানো দিনের সোনালি অতি আমরাই করব ধারণ সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে উঠে আলোড়ন সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে উঠে আলোড়ন আজাদি মিছিলের কণ্ঠ যোদ্ধা মোরা সত্য ন্যায়ের করি কলরা কলরা কলরা শান্তি সুখের কলরা সত্যনের কলরা সাম্য সুখের কলরা আমরা সুরের কলরা কলরব কলরব কলরা কলরব কলরব কলরা কলরব কলরব কলরা